বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين ربما يود الذين كفروا لو كانوا مسلمين আলিফ লাম রা এগুলো কিতাব ও সুস্পষ্ট কোরআনের আয়াত কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون আপনি ছেড়ে দিন তাদেরকে খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক অতি সত্তর তারা জেনে নেবে وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না তারা বলল হে ওই ব্যক্তি যার প্রতি ক্রয়ার নাজিল হয়েছে আপনি তো একজন উন্মাদ যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেস্তাদেরকে আনেন না কেন আমি ফেরেস্তাদেরকে একমাত্র ফয়সলার জন্য নাজিল করি তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছি ওদের কাছে এমন কোন রসুল আসেননি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنة الأولين এমনি ভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই ওরা এর প্রতি বিশ্বাস করবে না পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون যদি আমি ওদের সামনে আকাশে কোনো দরজা খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে তবু ওরা একথাই বলবে যে আমাদের দৃষ্টি বিভ্রাট করানো হয়েছে না বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাদের জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নাও আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতারণ করি وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه فأسقيناكموه وما أنتم له بخازنين আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতপর আকাশ থেকে পানি বর্ষণ করি এরপর তোমাদেরকে তা পান করাই বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই পশ্চাৎগামীদেরকে আপনার পালনকর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাবান আমি মানবকে পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লুয়ের আগুনের দ্বারা সৃজিত করেছি وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين আর আপনার পালনকর্তা যখন ফেরেস্তাদেরকে বললেন আমি পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব অতপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রুহ থেকে ফুক দেব তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও তখন الملائكة তারা সবাই মিলে সেজদা করল কিন্তু ইবলিশ সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হল না قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون আল্লাহ বললেন হে ব্লিশ তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না বলল আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين আল্লাহ বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাদ قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم সে বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেয়া হল সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত